হারো আর পীর পীর মোজাহিদ ও হারো আর পীর পীর মোজাহিদ পীর দিন রে সুদূর আর বহতে হারো আইসে হাসি ফোটাল সবার মুখে ওম তুলো না তোমার নাই যে তুলো না তোমার নাই যে ওহারো আর পীর বীর মুজাহিদ পীর আবাসুদ্দিন রে সুদূর আর বহতে হাড়ো আয়েছে হাসি ফোটালে সবারি মুখে তুলো না তোমার নাই যে তুলো না তোমার নাই যে একদম ধরাতে তুমি বালেন্ডার পথে যেতে শুনতে পেলে কান্নার ধ্বনি ওই দুর্বস্তি হতে একদম ধরাতে তুমি বালেন্ডার পথে যেতে শুনতে পেলে কান্নার ধ্বনি ওই দুর্বস্তি হতে সেথায় গিয়ে দেখিলে তুমি সেথায় গিয়ে দেখিলে তুমি কাঁদছে এক রমণী বসে বললে তুমি কাঁদছ কেন বলো জনুনিও রে বলো জনুনি ওরে বলো জনুনি ওরে ওহারো আর পীর পীর মজাহিদ পীর আবাসুদ্দিন রে সুদূর আর বহতে হারো আয়েসে হাসি ফোটালে সবার মুখে ও তুলো না তোমার নাই যে তুলো না তোমার নাই যে ওই রমণী বলল বাবা একটি মোর ছেলে রে চন্দ্রকে তোর সেনাপতিরা সকাল হলে আসবে তাকে নিতে ওই রমণী বলল বাবা একটি মোর ছেলে রে চন্দ্রকে তোর সেনাপতিরা সকাল হলে আসবে তাকে নিতে কেন কালির থানে নিয়ে যাবে কালির থানে নিয়ে যাবে বলি তাকে দিতে তাই তো আমি কাঁদি বাবা মনেরি দুঃখেতে মনেরি দুঃখেতে মনেরি দুঃখেতে ও হালো আরে পীর বীর মোজাহিদ পীর আব্বাস দিন রে সুদূর আর বহতে হারো আয়েছে হাসি ফোটালে সবার মুখে ও তুলো না তোমার নাই যে তুলো না তোমার নাই যে বললে তুমি ও জননী কেদো নয় মন করে কালির থানে যাব আমি তোমার ছেলে হয়ে বললে তুমি ও জননী কেদনায় মন করে কালির থানে যাব আমি তোমার ছেলে হয়ে কেন মানুষ মেরে ধর্ম করা মানুষ মেরে ধর্ম করা শিখা আমি তাদের আকানন্দ বাকানন্দ বলি দেব শোনো না ওরে বলি দেব শোনো না ওরে বলি দেব না ওরে ও হালো আর পীর বীর মোজাহিদ হালো আর পীর বীর মোজাহিদ পীর আবাস দিন রে সুদূর আর বহতে হাড়ো আয়েছে হাসি ফোটালে সবার মুখে ও তুলো না তোমার নাই যে তুলো না তোমার নাই যে তারপরে কি হচ্ছে শুনুন আল্লাহর নাম স্মরণ করে সেথায় গেলে ভাত হলে আকার আকারে গে গেল তোমাকে ওই না দেখে আল্লাহর নাম স্মরণ করে সেথায় গেলে ভাত হলে আকার আকারে গে গেল তোমাকে ওই না দেখে বলে কাকে আনার কথা ছিল কাকে আনিলি ধরে বলে কাকে আনার কথা ছিল কাকে আনিলি ধরে চলিল লড়াই উভয়ের সাথে বলি দেওয়া ইল পড়ে বলি দেওয়া ইল পড়ে বলি দেওয়া ইল পড়ে ওহারো আর পীর পীর বজাও গীত পীর আব্বাস দিন রে সুদূর আরব বহতে হারো আয়েসে হাসি ফোটালে সবার মুখে ও তুলো না তোমার নাই যে তুলো না তোমার নাই যে লড়াই করে বাকানন্দ খতম হলো ইতিহাস বলে লড়াই করে বাকানন্দ খতম হলো ইতিহাস বলে আকানন্দ গেছে চলে ওই নাসিবের কাছে আর আহত হইলে তুমি অগ আহত হইলে তুমি অগো মোদের মাথার মনি রে এই কুপ্রথা বাতিল করলে মোদের সমাজ হতে মোদের সমাজ হতে মোদের সমাজ হতে ওহালো আর পীর বীর মোজাহিদ ওহালো আর পীর বীর মোজাহিদ পীর আবাস দিন রে সুদূর আর বহতে হাড়ো আয়েছে হাসি ফোটালে সবার মুখে ও তুলো না তোমার নাই যে ও তুলো না তোমার নাই যে সন্দেহ এমডি কারিবুল ইসলাম কি বলছে শুনতে থাকুন এই ফারিকুল বলে ওরে শোনো হারো আবাসী রে ফারিকুল বলে ওরে শোনো হারো আবাসী রে ধন্য হলো মোদের সমাজ পীর গোরা চাঁদের সোয়াতে এই ফারিকুল বলে ওরে শোনো হারো আবাসী রে ধন্য হলো মোদের সমাজ পাপির গোরা চাঁদের সোয়াতে কুসংস্কার কুপরথা কুসংস্কার পরথা যত ছিল হারো আর বুকে বাতিল করে বিদায় নিল পীর আবাসুদ্দিন দে তুলো না তোমার হয় না যে তুলো না তোমার নাই যে ওহালো আর পীর বীর মোজাহিদ ওহালো আর পীর বীর মোজাহিদ পীর আবাস দিন রে সুদূর আরব হতে হাড়ো আয়েছে হাসি ফোটালে সবার মুখে ও তুলো না তোমার নাই যে ও তুলো না তোমার নাই যে আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যানিবাস ডট ইন